السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সেল ভিশনের হাদিসের কাহিনী অনুষ্ঠানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এ উম্মাকে সচেতন করার জন্য এ উম্মাকে সফল সার্থক করার জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তার মাঝে কতগুলি এমনও নির্দেশনা যেগুলি বর্ণনা এমনও নির্দেশনা দিয়েছেন যা বর্ণনা বিভিন্ন রকমের কাহিনী তুলে ধরার মাধ্যমে আমাদেরকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম নির্দেশনা দিয়েছেন একটি হাদিস যে হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইমাম তাহাবি তারাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত প্রসিদ্ধ সাহাবি জাবির আবদুল্লাহ রদি আল্লাহ আনহু তিনি নবী সাল্লাহ আলী হুসাল্লাম থেকে বলেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন হাদিসু আনবানি ইসরাইল ওয়ালা হারাজ হাদ্দিসু আন বানী ইসরাইল ওয়ালা হারাজ তোমরা বানী ইসরায়েল যারা তাদের কাছ থেকে তোমরা হাদিস বর্ণনা করো তাদের কাছ থেকে বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় তোমরা বর্ণনা করতে পারো কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় এ প্রসঙ্গে আমরা স্মরণ করে দিতে চাই বানী ইসরায়েল কাকে বলা হয় বানী ইসরায়েল বলা হয় ইয়াকুব আলী হিসালাতাম এর পরবর্তী বংশধর যারা তারাই বাণী ইসরায়েল হিসেবে পরিচিত তথা ইহুদ এবং খ্রিস্টান তারা সকলেই বাণী ইসরায়েল এর অন্তর্ভুক্ত তো রাসুল সাল্লাহ বললেন হাদিসু আন বানী ইসরাইল ওয়ালা হারাজ তোমরা বাণী ইসরায়েলের পক্ষ থেকে বর্ণিত হাদিসগুলি বক্তব্যগুলি ঘটনাগুলি বর্ণনা করতে পারো কোনো অসুবিধা নেই এর অর্থ আবার এটি নয় যে বাণী ইসরায়েল থেকে এমন ঘটনা এমন বক্তব্য বর্ণনা করব আমরা যা কোরআন এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সহি হাদিসের সাথে সাংঘর্ষিক তা কখনো হতে পারে না এজন্য আমরা বলবো জীবানী ইসরায়েলের যে সমস্ত বর্ণনা যেগুলিকে তাফসিরের পরিভাষায় ইসরায়েলিয়াত বলা হয় ইসরায়েলি বর্ণনা এই বর্ণনাগুলি সাধারণত তিন ধরনের হয় এক শ্রেণীর বর্ণনা যেগুলি করান এবং সন্ন্যার সাথে মিলে যায় তাহলে এই বর্ণনার হুকুম হল এ কোনো সমস্যা নেই যেহেতু করান এবং সন্ন্যার ভাবধারার সাথে বিষয়বস্তুর সাথে এই বর্ণনাগুলি মিলে গেছে অতএব সেটিতে সমস্যা নেই দ্বিতীয় শ্রেণীর বর্ণনা যেগুলি সরাসরি করান এবং সন্ন্যার সাথে মেলেনি আবার করান এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলির ক্ষেত্রে নিয়ম হলো সেগুলিকে আমরা সত্য বলতে পারবো না এবং মিথ্যাও বলতে পারবো না বরং সেগুলিকে বর্ণনা করে শিক্ষণীয় বস্তু যদি থাকে তা গ্রহণ করা যেতে পারে তৃতীয় শ্রেণী যা হচ্ছে মুখালিফুল কিতাব ওসন্না মানে ইসরায়েল তথা ইয়াহুদ এবং খ্রিস্টানদের থেকে এমন কিছু ঘটনা কথাবার্তা বিষয়বস্তু বর্ণনা করা যেই ঘটনা কথাবার্তাগুলি কোরআন এবং সহি হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয় এ বিষয়গুলির ক্ষেত্রে নিয়ম হল তা কখনো গ্রহণযোগ্য নয় তা বর্ণনাও করা কখনো বৈধ নয় যেহেতু সেগুলি কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে হাদিসটি শুনছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন হাদিসু আনবানি ইসরাইলা ওয়ালা হারাজ এখানে হচ্ছে সেই সব হাদিস যেগুলি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক নয় কোরআন ও সুন্নার সাথে মিল রয়েছে মিল যদিও নাও থাকে কিন্তু সেগুলি কখনো করান সুন্নার পরিপন্থী নয় করান সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলি বর্ণনা করা যাবে সাহাবি জাহাবির উবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু তিনি এই হাদিসের অংশ বর্ণনা করার পর তিনি বলছেন যে কানাত ফি হিমাল আজিব যে বানী ইসরায়েলদের মাঝে অনেক আশ্চর্যজনক ঘটনাও রয়েছে আসলে আশ্চর্যজনক ঘটনা তো অনেক এমনিও যদি আমরা চিন্তা করি বানি ইসরায়েলদের নবী হলেন মুসা সালাম বানী ইসরায়েলদের নবী হলেন ঈসা আলিহিসাল্লাম ইহুদিদের নবী হলেন মুসা সালাম আর খ্রিস্টানদের নবী হচ্ছেন ঈসা আলিহিসাল্লাম তাদের জীবনীও যদি আমরা একটু কোরআন সন্ন্যার আলোকে চিন্তা করি তাহলে দেখা যায় যে সেখানে অসংখ্য অগণিত আশ্চর্য বিষয়গুলি পাওয়া যাবে মুসা আলী ইসরাতামকে আল্লাহ সুহান কত মহাজেজা দিয়েছেন মহাজেজাগুলি আশ্চর্যই ছিল হাতে তার লাঠি লাঠি নিয়ে চলতেছেন হঠাৎ লাঠি তিনি মাটিতে ফেলে দিলেই এই লাঠি বিশাল অজগর সাপে পরিণত হয় এটি অবশ্যই আশ্চর্যজনক বিষয় কিন্তু সেই বিষয়টি এই বানী ইসরায়েলের এই ঘটনাটি আল্লাহ সুবাহানহতালা কোরআনুল করিমের অসংখ্য জায়গায় তুলে ধরেছেন তাই আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করব এবং সত্য ঘটনা বলে মেনে নিব ও এ থেকে শিক্ষা গ্রহণ করব মুসা আলি ইসালাতামকে আরো আল্লাহ সুবাহ দিয়েছেন তিনি তার একটি হাত বগলের নিচে রেখে টান দিলেই দেখা যায় যে হাতটা যেন ভিন্ন রকম হয়ে গেছে সেখানে ঝলঝলে নৌর চমকাচ্ছে আলো জ্বলছে সাদা হয়ে গেছে মুসা আলহ সালাতামকে এটিও একটি ব্যতিক্রম আশ্চর্য মজেজা দান করেছিলেন আল্লাহ সব হানা হুয়া তালা এই ধরনের অনেক মজেজা দিয়েছেন ঈশা আলাই সালাতামের বিষয়ে যদি আমরা চিন্তা করি সেখানেও একইভাবে দেখা যায় যে ঈসা আলাই সালাতামকে আল্লাহ সুহান আলাম জেজা দিয়েছিলেন তিনি মাটি দিয়ে পাখি তৈরি করবেন মাটি দিয়ে পাখির একটা আকৃতি তৈরি করলেন করার পরে আল্লাহর নামে সেখানে ফু দিলে এ পাখি জীবন্ত হয়ে যেত ঈশা আলাই সালাতামকে আল্লাহ সুবাহান এই নামত এই মজেজা আল্লাহ সুবাহ তাকে দিয়েছেন যা আশ্চর্য বিষয় শুধু এতটুকুই নয় যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা প্রয়োজন হতো আল্লাহ সুবাহ ইসা আলি সালাতামকেও সেই যোগ্যতা দিয়েছেন কোন মৃত ব্যক্তি তাকে জীবিত করার জন্য তার কাছে গিয়ে তাকে আল্লাহর নামে আহ্বান করলে ঈসা আলাহ সাল্লামের আহ্বান শুনে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে তার যা প্রয়োজন ছিল তাকে কিছু বলার কিছু তথ্য নেওয়ার এরপরে সেই তথ্য দিয়েই সেই ব্যক্তি কি করতেন আবার তার মৃত অবস্থায় ফিরে যেতেন এই মর্যাদাও আল্লাহ সুবাহ দিয়েছিলেন ঈসা আলী হিসালামকে সুপ্রিয় দর্শক শ্রোতা যে আদেশটি আমরা শুনব সাহাবি বললেন যে এই ধরনের বাণী ইসরায়েল থেকে কিছু আশ্চর্য ঘটনা তার মাঝে একটি ঘটনা হলো এই একদল মানুষ বানী ইসরায়েলের তারা একদিন কবরস্থানের কাছে গেলেন গিয়ে তাদের এই কবরস্থান সেখানে গিয়ে বললেন পরস্পরে ওয়া দাউন আল্লাহ আইয়ে মিম্মান আনিল মাউত বললেন যে আমরা যদি এমন একটি কাজ করি কি কাজ যা আমরা প্রথমে দুই রাকাত সালাদ আদায় করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অতপর আল্লাহ সুবাহানা হাত আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করে দোয়া করব যে আল্লাহ যদি আমাদের এই মৃত ব্যক্তিদের মাঝে কোনো ব্যক্তিকে জীবিত করে দিতেন আর সেই জীবিত ব্যক্তিকে আমরা একটু জিজ্ঞাসা করতাম যে আসলে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর স্বাদ মৃত্যুর ভয়াবহ কষ্টটা কি ধরনের জিজ্ঞাসা করে আমরা একটু জানার সুযোগ পেতাম এইভাবে তারা চিন্তা করলেন আল্লাহ সুবাহ আল্লাহর কাছে দোয়া করলেন দুই রাখা সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করলেই তারা সেই কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়া করেই যখন এই দোয়া করলেন আল্লাহ সুবাহর কাছে ইজতাল আরা জুলুন সুহু রাসাহু মিন কাবরিন মিন তিলকাল মকাবের হঠাৎ আল্লাহ সুবাহতালা দোয়া কবুল করলেন একজন মানুষ তার কবর থেকে সেই কবরস্থানে একজন মানুষ কবর থেকে মাথা তুললেন মাথা তুলে সেই ব্যক্তি বললেন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যিনি মাথা উঠালেন তবে সেই ব্যক্তি কি ছিল বাইনা আইনাই হে আসারুস সুজুদ তার দুই চোখের মাঝে কপালে এখানে ছিল সেজদার চিহ্ন অর্থাৎ সে ব্যক্তি ভালো মানুষ ছিলেন বোঝা যায় সে দিনদার ছিলেন তিনি সালাদ আদায় করতেন সেই ব্যক্তিকে তারা জিজ্ঞাসা করল বা তারা কি করলেন ফকালাইয়া সেই মৃত ব্যক্তি জীবিত হয়েই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা আমার কাছে কি চাও বলো তো কি লক্ষ্য উদ্দেশ্য তোমাদের আমাকে জীবিত করার জন্য তোমরা এভাবে দোয়া করেছ ফকাজ মোট্টমন জমিয়া তখন তারা এইভাবে বললে সেই ব্যক্তি বললেন যে আমি একশত বছর আগে মারা গেছি এক শত বছর আগে মারা গেছি কিন্তু জেনে রাখো আলা হারা আন্নি হারারাতুল মৌতি হাত্তাকান আন তোমরা আমাকে মৃত্যু জ্বলা যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করেছ জেনে রাখো আমি এক শত বছর আগে মারা গেছি কিন্তু একশত বছর আগে মারা যাওয়ার পরেও আজ পর্যন্ত মৃত্যুর জ্বালা যন্ত্রণা আমার শেষ হয়নি এখনো যেন আমি মৃত্যুর জ্বালা যন্ত্রণা অনুভব করতেছি এভাবে সে ব্যক্তি বললেন অতপর বললেন যে ফাদুল্লাহ কামা কুন্তু বললেন তিনি যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করো আল্লাহ সুবাহ যেন আমাকে যে অবস্থায় আমি ছিলাম সেই অবস্থায় আল্লাহ আমাকে ফিরিয়ে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছোট্ট হাদিসের কাহিনী আমাদেরকে অনেক শিক্ষা দেয় প্রথম শিক্ষা হল মানুষের মৃত্যু পৃথিবীতে যাদের এই জীবন হয়েছে জন্ম লাভ করেছে জীবন লাভ করেছে তাকে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতেই হবে পৃথিবীতে মৃত্যুবরণ তাকে করতেই হবে এর বিকল্প কোনো পথ নেই তিনি যেই হন না কেন যত বড় শক্তিশালী হন যত বড় ক্ষমতাশীলই হন যত বড় বিজ্ঞ পাণ্ডিত্যের অধিকারী হন যত বড় শিল্পপতি হন তাকে পৃথিবী থেকে অবশ্যই বিদায় নিতেই হবে কারো পক্ষে পৃথিবীতে স্থায়ীভাবে থাকার সুযোগ নেই দ্বিতীয় বিষয় সে ব্যক্তি একজন এমন ব্যক্তি ছিলেন যার কপালে সেজদার চিহ্ন পাওয়া যাচ্ছে এর মানে অবশ্যই সে ব্যক্তি দিনদার ছিলেন অবশ্যই তিনি দিন মেনে চলার সাধ্যপক্ষে চেষ্টা করেছেন অতএব এই দিনদার ব্যক্তি যিনি দিন মেনে চলেছেন এমন ব্যক্তিও তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার সময় তিনি মৃত্যুর যন্ত্রণা জ্বালা অনুভব করলেন আর এই মৃত্যু যন্ত্রণাটি শুধু মৃত্যুবরণের সময় নয় বরং মৃত্যু যন্ত্রণা জ্বালা মৃত্যুর একশো বছর পার হয়ে যাওয়ার পরও তিনি তাদেরকে জানালেন দেখো আমার মৃত্যু জ্বালা যন্ত্রণা আজও ঠান্ডা হয়নি সেটা যেন এখনো চলতে আছে আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং মনে রাখা দরকার আপনি আজকে হয়তো বা সম্পদশালী হয়ে গেছেন অথবা কোনো ক্ষমতার মালিক হয়েছেন অথবা অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন কিন্তু জেনে নিন আপনাকে এ দুনিয়া একদিন ত্যাগ করতেই হবে যদি দুনিয়াতে আমরা আল্লাহকে স্মরণ করে ভালোভাবে চলতে পারি তাহলে আমাদের মৃত্যু হবে ভালো আখেরাতেও হবে ভালো আর দুনিয়াতে যদি আল্লাহকে স্মরণ না করে আল্লাহর দিনের উপর সঠিকভাবে চলার চেষ্টা না করি বেদিনের মতো চলি তাহলে যতই মুসলিম পরিবারের সন্তান বলেও পরিচয় দেই না কেন নিজের মাঝে যদি ইমান ও আমল না থাকে তাহলে কখনোই দুনিয়াতে সফল হওয়া সম্ভব নয় আর আখেরাততা তার জন্য শাস্তি কঠিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এটি বলার অপেক্ষা রাখে না আসলে মৃত্যু যন্ত্রণা পৃথিবীতে সবচেয়ে যিনি প্রিয় ব্যক্তি আল্লা সুবাহর কাছে প্রিয় ব্যক্তি আমাদেরও কাছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যখন জীবনের শেষ পর্যায় জীবনের শেষ পর্যায় এগারোতম হিজড়ি অর্থাৎ বারোই রবিউল আউয়াল হিজড়ি এগারো সনে বারোই রবিউল আউয়াল সোমবার সকাল নয় থেকে দশটার দিকে রাসুল সাল্লাম পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তার মতো ব্যক্তি যাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন তার পক্ষে ইচ্ছামতো পৃথিবীতে থাকার সুযোগ হয়নি তাকেও বিদায় নিতে হয়েছে যদিও নবী রাসুলদের মৃত্যুটার ক্ষেত্রে একটি তাদেরকে সুযোগ দেওয়া হয় যে তিনি এখনই মৃত্যুবরণ করবেন না আরো কিছুদিন থাকবেন কিন্তু আরো কিছুদিন থাকলেও তাকে অবশ্যই আল্লাহ সুবাহ কাছে যেতেই হবে এতে কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এইভাবে তিনি তার জীবনের শেষ মুহূর্ত শেষ দিন সহিহুল বুখারিতে হাদিসটি এসেছে অম্মুল মিনিন আইসারদি আল্লাহ আনহা বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যখন মুমূর্ষ অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন ছটপট করছেন সেই সময় তিনি সামনে ছিল একটি চাদর একবার চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন আবার শ্বাস যখন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে চাদরটিকে সরিয়ে ফেলছেন পার্শ্বেই পানির পাত্র রয়েছে এই পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে হাত দিয়ে চেহারা মসতেছেন আর বলছেন মৌতি সাকারাত বললেন যে ইল্লাল্লাহ মৌতি সাকারাত মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা আল্লাহ আকবার যার সাথে সাওয়াই কেরামদের যেখানে তুলনা হয়নি আমাদের তো তুলনা প্রশ্নই আসে না নবী সাল্লাহ ইসলামের মতো ব্যক্তি তাকেও যদি মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় তাহলে এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে পারে কে মনে হচ্ছে যেন কেউ এমন নেই যে এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনার ইমান যত সুন্দর হবে আপনি আগে থেকে যদি আল্লাহ এবং তার রাসুলের পথে সঠিকভাবে চলার চেষ্টা করেন তাহলে মৃত্যু যন্ত্রণা থাকলেও সেই বিষয়টি আল্লাহ সুবাহ আপনার জন্য সহজ করে দিবেন যাতে মৃত্যু যন্ত্রণা রয়েছে ঠিকই বুঝতেছেন আপনি ঠিকই কিন্তু আল্লাহ সুবাহ সেটিকে অতিক্রম করার মতো ধৈর্য ঠিক মতো অটল থাকার মতো আল্লাহ সুবাহ তার অবস্থাটাকে তৈরি করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং মৃত্যু যন্ত্রণা মৃত্যুর স্বাদ সকলকেই যেমন এভাবে চাকতে হবে সকলকেই পেতে হবে ঠিক মৃত্যু স্বাদ গ্রহণের পূর্বেই হচ্ছে এই বিষয়টি সুতরাং আমাদের প্রতি ব্যক্তি প্রতিটি মুসলিমকে অবশ্যই মনে রাখতে হবে পার্থিব জীবন থেকে আমরা অবশ্যই বিদায় নেব তবে এই বিদায় নিতে হবে মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে পারি জমাতে হবে আর এই মৃত্যু আমাদের জন্য তখনই সহজ হবে যখন জীবিত থাকা অবস্থায় আমরা আল্লাহ সুবহান আলাকে সঠিকভাবে স্মরণ করব আল্লাহ সুবহান আলাকে ভয় করে চলব তাহলে মৃত্যুবরণ আমাদের জন্য ইনশা আল্লাহ সহজ হবে এবং আল্লাহ সুবহান হুয়া আমাদেরকে এর মধ্য দিয়েই তিনি কঠিন শান্তির শাস্তির পথ থেকে শান্তির পথে আমাদেরকে নেবেন সুতরাং আমাদের সকলকে মনে রাখতে হবে যে ব্যক্তির এই জন্ম ঘটেছে তাকে অবশ্যই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার মুহূর্তটি ভালো হবে তখনই যখনই তার পূর্ব জীবনে আল্লাহকে তার রাসুলের অনুসরণ করে চলার চেষ্টা করবে আল্লাহকে মেনে আল্লাহর আনুগত্য স্বীকার করে তার রাসুলের অনুসরণ করে চলতে চেষ্টা করবে তখনই তার মৃত্যুর অবস্থাটাও ভালো আশা করা যায় এবং মৃত্যু পরবর্তীকালীন জীবনটাও তার জন্য মঙ্গলময় ও ভালো বলে আশা করা যায় আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته